আধার যুগে আরব দেশে উঠল সোনার রবি সেই রবি যে আর কিছু নয় আমার প্রিয় নবী আধার যুগে আরব দেশে উঠল সোনার রবি সেই রবি যে আর কিছু নয় আমার প্রিয় নবী আল্লাহ পাকে রহম নিয়ে এলেন তিনি পাকে রহম নিয়ে এলেন তিনি বিশ্বে বিলিয়ে দিতে অকাতরে ধনী গরিব নিঃশ্বে কল্পলোকে আজও আমি আঁকি তারি ছবি সেই রবি যে আর কিছু নয় আমার প্রিয় নবী আধার যুগে আরব দেশে উঠল সোনা রবি সেই রবি যে আর কিছু নয় আমার প্রিয় নবী সর্বকালের সবার সেরা রাসুল ছিলেন তিনি সবার সেরা মানুষ রূপে তাকে মোরা চিনি সর্বকালের সবার সেরা রাসুল ছিলেন তিনি সবার সেরা মানুষ রূপে তাকে মোরা চিনি তারই নামে লেখন লেখেন কত লেখক কবি সেই রবি যে আর কিছু নয় আমার প্রিয় নয় আধার যুগে আরব দেশে উঠল সোনা রবি সেই রবি যে আর কিছু নয় আমার প্রিয় নবী আধার যুগে আরব দেশে উঠল সোনা রবি সেই রবি যে আর কিছু নয় আমার প্রিয় নবী